হবে আল্লাহর কাছে আমাদের চাওয়া ও পাওয়া আসুন তাহলে আমাদের জাকাত সংক্রান্ত যে মাসলা মাসাইল বিধান ইতিপূর্বে আমরা আলোচনা শুরু করেছিলাম আবারও আজকে তার বাকি অংশ পূর্ণ করে আবুহরেরা রাজি আল্লাহ তালা আনহু থেকে বর্ণিত হয়েছে আল্লাহ নবী আলিসাল্লাম বলেন অফির রেকাজ আল খোমুস রেকাজে পাঁচ ভাগের এক ভাগ দিতে হবে এক পঞ্চম অংশ দিতে হবে রেকাজ বলা হয় জাহিলিয়াতের যুগে যে সমস্ত ধন সম্পদ মাটির নিচে পুঁতে রাখা হয়েছিল গুচ্ছ ধন সেইটা যদি কেউ কোনোভাবে পেয়ে যায় তাহলে তার জাকাত নেই তবে সেখান থেকে যা পাবে পাঁচ ভাগের এক ভাগ আল্লাহর রাহে তা দান করতে হবে নির্দিষ্ট কত পেতে এর জন্য কোনো পরিমাণও যেমন নির্দিষ্ট নেই এক বছর পূর্ণ হতে হবে সে শর্তও নেই বরং এক্ষেত্রে শর্ত যা পাবে গুপ্তধন মাটির নিচ থেকে সেটাকে পেয়ে গেলে যে কোনোভাবে পেয়ে যায় তাহলে তার এক পঞ্চম অংশ গরিব মিসকিনকে দান করতে হবে যতটুকুই পাবে তারই সেখান থেকে এক পঞ্চম অংশ দান করতে হবে এর জন্য কোনো নির্দিষ্ট পরিমাণ নিসাব নেই এক বছর পূর্ণ হওয়ার শর্ত নেই এবং এখান থেকে প্রতি বছরে তাকে দিতে হবে এমন কোনো শর্ত নয় তবে পরে যখন মালিক হয়ে যাবে মালিক হয়ে যাওয়ার পরে তার মালিকানাভুক্ত হলে যে ধরনের সম্পদ হবে সেই ধরনের সম্পদের তাকে তখন জাকাত আদা করতে হবে কিন্তু পাওয়ার পরে তখনই তাকে পাঁচ ভাগের এক ভাগ দিয়ে দিতে হবে এটাই আমরা এই হাদিস থেকে জানতে পারলাম এটি বুখারি মুসলিমের হাদিস হাদিস বর্ণনা করছে আমরিবিন সোয়েব বের বাবা তার বাবা তার দাদা থেকে আর তার দাদা আল্লাহর রসুল থেকে বর্ণনা করেন আল্লাহ নবী আলিসাল্লাম বলেছেন কানজ অর্থাৎ অমুসলিমদের কোনো ধন সম্পদ মাটির নিচে গচ্ছিত ছিল এমনটা যদি কেউ পেয়ে যায় যেখানে কেউ বসবাস করে না বিরান জায়গা আল্লাহ নবী বললেন ইন ওয়াজাত্তাহু ফি কারিয়াতিন মাসকুনা ফারিফ যদি তুমি এমন একটা গ্রামে পাও যেখানে মানুষ বসবাস করে তাহলে ওই গ্রামের মানুষকে জানাতে থাকো এই ধরনের মাল পাওয়া গেছে এই ধরনের গচ্ছিত সম্পদ পাওয়া গেছে কে এটার মালিক এর একটা বর্ণা দিয়ে মানুষের কাছে এক বছর এটার প্রচার করতে হবে এক বছর পর্যন্ত যদি তার মালিক না পাওয়া যায় তাহলে তার হিসাব এবং তার কোয়ালিটি লিখে রেখে সেটা সে ব্যবহার করতে পারবে ওয়াইন আর যদি এমন গ্রামে পাও যেখানে কেউ অবস্থান করে না বসবাস করে না এটা বিরান বাড়িঘর কিছু নেই লোকজন নেই এমন জায়গায় যদি পেয়ে যাও তাহলে রেকাজ যেটা জাহিলিয়াতের জামানার কোনো মাটির নিচে পুঁতে রাখা গচ্ছিত সম্পদ এটা এবং এই ধরনের গ্রাম যেখানে মানুষ বসবাস করে না এই যে হারানো মাল তুমি পেয়ে গেলে তাহলে তার এক পঞ্চমাংশ তাকে জাকাত দিতে হবে এটার জন্যে কতটুক মাল হতে হবে এক বছর পূর্ণ হতে হবে এগুলি শর্ত নেই এই দুটি হাদিস দ্বারা আমরা জানতে পারলাম যে মাটির নিচে পুঁতে রাখা কোনো গচ্ছিত সম্পদ এও যদি পেয়ে যায় অথবা এমন গ্রাম থেকে কিছু পড়ে পেয়েছে যেখানে মানুষ বসবাস করে না তাহলে এই ধরনের সম্পদ থেকে এক পঞ্চমাংশ জাকাত বের করে দিতে হবে কিন্তু এমন যদি হয় যেখানে মানুষ বসবাস করে আর ওইখানে কিছু কুড়ানো মাল পেয়ে গেল তাহলে এক বৎসর সেটার প্রচার করতে হবে ঘোষণা দিতে হবে এরপরে যদি মালিক না পায় তাহলে সেটা সে নিজে ব্যবহার কোরআনমান হিসাবে ব্যবহার করতে পারবে এটাই আমরা এই হাদিসগুলি থেকে আমরা বিধান জানতে পারলাম এই হাদিসটি ইমাম ইবনে মাজা বর্ণনা করেছেন এর সনদটি হাসান অর্থাৎ গ্রহণযোগ্য হাদিস এই পর্যন্ত আমরা জাকাতের বেশ কিছু মাসলা আসাইল আলোচনা করেছি আশা করি আলোচনার আলোকে আমরা যা বুঝেছি সে অনুযায়ী আমরা আমল করার চেষ্টা করব এবার আমরা শুরু করব বাব সদাতিল ফিতির জাকাত হলো অর্থের সঙ্গে সম্পর্ক আর একটা জাকাত হলো শরীরের সঙ্গে সম্পর্ক অর্থের সঙ্গে সম্পর্ক যেগুলি কৃষি সম্পদ পশু সম্পদ আর সোনাদানা এবং টাকা পয়সা আর হলো ব্যবসা পণ্য এই চার শ্রেণীর জাকাতের সংক্ষিপ্ত আলোচনা আমরা করে এসেছি এটা হলো সম্পদের সঙ্গে জাকাত আর একটা জাকাত হলো শরীরের সঙ্গে সম্পর্ক যেটা রমজান মাসে রোজা রাখে যখন এরপরে যখন চাঁদ উঠে যায় ঈদের সালাত আদায় করতে যাওয়ার আগ পর্যন্ত যেই জাকাতটাকে আদায় করা ফরজ যেটাকে জাকাতুল ফিতর বলা হয় বা আমাদের সাধারণ ভাষায় আমরা ফিতরা বলি এই ফিতরার এটাও কিন্তু ফরজ যারা রোজা রেখেছেন রোজাদারের ভুল ত্রুটি আল্লাহ রব্বুল আলমিন এর মাধ্যমে মাফ করে দিবেন নাম্বার যেটা কমে গিয়েছিল ওটাকে পূর্ণ করে দিবেন আর গরিব মিসকিনের খানা হিসাবে এটাকে করে দেওয়া হয়েছে তাই আমরা আসি এবার আপনাদের কাছে সদকাতুল ফিতির বা জাকাতুল ফিতির বা ফিতরার বিধান আমরা জেনে নিই عن ابن عمر رضي الله تعالى عنهما قال فرض رسول الله صلى الله عليه وسلم زكاة الفطر ساء من تمر أو ساء من شعير على العبد والحر والذكر والأنثى والصغير والكبير من المسلمين وأمر بها أن تودي قبل خروج الناس إلى الصلاة متفق عليه عبد الله بن عمر রাজিয়াল্লাহ তালু থেকে বর্ণিত তিনি বলেন আল্লাহ রাসুল সাল সাল্লাম জাকাতুল ফিতির অর্থাৎ ফিতরাকে ফরজ করে দিয়েছেন তাহলে জাকাতুল ফিতির একটা ফরজ জিনিস আল্লাহ নবীর সাহাবি বলেন এটা ফরজ করে দিয়েছেন কে আল্লাহ রাসুল সাল্লাম আমিন তামার খেজুর থেকে এক সা পরিমাণ আও আমিন শাহির অথবা জব থেকে এক সা পরিমাণ কার প্রতি ফরজ যারা দাস দাসী যারা স্বাধীন নারী পুরুষ এবং ছোট বড় সবার প্রতি মিনাল মুসলিম মুসলমানদের তাহলে মুসলমানদের নারী হোক পুরুষ হোক ছোট হোক আর বড় হোক আজাদ হোক আর পরাধীন হোক স্বাধীন হোক আর পরাধীন হোক দাসদাসী হোক সবার প্রতি আল্লাহ নবী আলিসালাম একসা পরিমাণ খেজুর থেকে অথবা জব থেকে তিনি ফরজ করে দিয়েছেন আর ঈদের সলা তাই করার পূর্বে এই জাকাতুল ফিতির আদায় করার জন্য তিনি নির্দেশ করেছেন এই হাদিস থেকে আমরা কয়েকটি মাসালা বুঝতে পারি প্রথমত হলো যে জাকাতুল ফিতির বা ফিতরা ফরজ দুই নম্বরে আমরা জানলাম এটার পরিমাণ হবে একসা একসা পরিমাণ এটা কাঠার মাপ এটাকে যদি আমরা ওজনের মাপে নিই তাহলে কেউ বলেছেন দুই কেজি চল্লিশ গ্রাম কেউ বলেছেন আড়াই কেজি কেউ বলেছেন পুরো তিন কেজি কেউ বলেছেন তিন কেজি আমরা আড়াই কেজি যদি ধরে নিই তাহলে এর দ্বারা আদা হয়ে যাবে ইনশাল্লাহ কম হবে না বেশি কিছু থাকতেও পারে এই জন্য আড়াই কেজি যদি আমরা এক সা কিনি তাহলে এক সা পরিমাণ অর্থাৎ আড়াই কেজি প্রতিটি ব্যক্তির পক্ষ থেকে আড়াই কেজি পরিমাণ খেজুর অথবা জব দিতে হবে এখানে আমরা আরো হাদিস পাবো যে সেটা খাদ্য দ্বারা দিতে হবে এটা খাদ্য দ্বারা দিতে হবে আমরা বাকি অংশটা একটা বিরতির পরে পূর্ণ করব ততক্ষণ আপনারা আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ সকলকে আমরা অনেক গুনাহের কাজ করি দিনে আর রাতে সকাল আর সন্ধ্যায় জেনে আর না জেনে কিন্তু কিছু গুনাহ রয়েছে কবিরা জাবা সুফানা হুয়া দাদা বা করা ছাড়া ক্ষমা করে দেবেন না শাহ ওয়ালিউল্লাহ কিন্তু বন্ধু জানেন কোনটি কবিরা গুণা বেঁচে থাকতে চান কবিরা গুণা থেকে তাহলে যোগ দিন আমার সাথে পিস টিভি বাংলায় দেখুন বড় গুণা আজ সন্ধ্যা সাড়ে পাঁচটায় বা পুনঃ সম্প্রচার সকাল ছটায় বাংলাদেশে পিস টিভি বাংলায় Dialogue.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 বিন ওমারের বোখারি মুসলিমের হাদিসের দ্বারা জানতে পারলাম যে ফেতরা ফরজ এবং একসা পরিমাণ আড়াই কেজি পরিমাণ দিলে হয়ে যাবে কার প্রতি ফরজ নারী পুরুষ স্বাধীন পরাধীন ছোট বড় সবার প্রতি তাহলে যারা সাবালক শুধু তাদের প্রতি বা যারা রোজা রেখেছে তাদের প্রতি তা না বরং সবার প্রতি এটা ফরজ এর মাধ্যমে যারা রোজা রাখে নাই তাদেরটা দ্বারা গরিবের খাদ্য বেড়ে যাবে আর যারা রোজা রেখেছেন তাদের যে ফোর সাবজেক্ট হিসাবে তাদের যে সমস্ত ভুল ত্রুটির কারণে রোজার নাম্বার কমে গেছে সেটা পূর্ণ হয়ে যাবে যেটা আমাদের পরবর্তীতে আসবে আরো আমরা জানলাম যে সালাত আদায়ের আগেই এটা আদা করতে হবে কেউ যদি ঈদের সালাতের পরে আদা করে তাহলে সেটা কি হবে না ফিতরা আদায় হবে না এটা আমাদের মনে রাখতে হবে ওয়ানাবি সাইদিন খুদিরাজ আল্লাহ তালান قال كنا نؤتيها في زمن النبي صلى الله عليه وسلم ساء من طعام أو ساء من تمر أو ساء من شعير أو ساء من زبيب متفق عليه وفي رواية أو ساء من عقد قال أبو مس- سعيد أما أنا فلا أزال أخرجه كما كنت أخرجه في زمن رسول الله صلى الله عليه وسلم ولأبي داود لا أخرج أبدا إلا ساء আবু সৈয়দ খুদ্া বর্ণিত তিনি বলেন যে আমরা আল্লাহ নবী আলিসাল্লামের যুগে খাদ্য দ্বারা এক সা পরিমাণ আড়াই কেজি পরিমাণ প্রায় আমরা জাকাতুল ফিতের আদা করতাম আওসামিন তামার অথবা খেজুর দ্বারা আদা করতাম আওসামিন শাহির অথবা এক সা পরিমাণ আড়াই কেজি পরিমাণ আমরা জব দিয়ে আদা করতাম আউসা আমিন জাবিব অথবা কিসমিস দিয়ে আমরা একসা পরিমাণ আদা করতাম মোত্তাফাকুন আলাই বোখারি মুসলিমের হাদিস তাহলে এই যে সেই যুগে আল্লাহ নবী আলিসালাম খেজুর কিশমিশ পনির অনুবর্ণা চফিরেওয়া আউসামিন আকেদ পনির অথবা জব তাহলে বিভিন্ন ধরনের খাদ্য দ্বারা সেই যুগে আদা করা হতো বরং অন্য বর্ণে আছে আবু সৈদ খুজাদ বলেন যে আমরা খাদ্য দ্বারা আদা করতাম আর আমাদের সেই যুগে খাদ্য ছিল কি জব তারপরে খেজুর পনির এবং কিশমিশ এগুলি ছিল আমাদের খাদ্য তাহলে আল্লাহ নবী আলিসাল্লাম খাদ্য দ্বারা আদায় করেছেন সাহাবা একরাম খাদ্যই দিয়েছেন এবং খাদ্য নির্দিষ্ট করেছে আল্লাহর নবী এখানে অর্থ দ্বারা হবে কিনা মাসালাটি আমাদের একটু ভালো করে জেনে নেওয়া উচিত তার আগে আমরা বর্ণনাটা শেষ করি আবু সৈয়দ খুদাজল বলেন আম্মা আনা ফালা আজাল উখরিজুহু কামা কুন্ত উখরিজুহু ফিজামান রাসুল্লাহ সাল্লাম আবু সৈয়দ খুদাজল বলেন আল্লাহ রাসুলের যুগে যেভাবে আমি খাদ্য দ্বারা একসা পরিমাণ জাকাতুল ফিতর আদা করতাম আজও তাই আমি করব লাউ খরিজু আবাদান ইল্লা সান আমি একসা পরিমাণ ছাড়া আমি অর্ধসা কারণ পরবর্তীতে মোয়াবিয়া রাজিয়াল্লাহ তালা আনহু যখন গমকে অর্ধসা দিয়ে জাকাতুল ফিতর আদায় করা তিনি বিধান চালু করলেন তিনি মশলা দিলেন তখন আবু সৈদ খুদাজন বললেন না আমি আল্লাহ রাসুলের যুগে যা করেছি তাই আমি করব নতুন করে আমি আর অন্যটা করতে পারি না অর্ধ সা অর্থাৎ আড়াই কেজির যদি আমরা অর্ধেক নিই সোয়া কেজি এটা হলো মদিনার সা আবার ইরাকের সা কিন্তু একটু বড় হয় ইরাকের সা দিয়ে আবার অর্ধেক তবে ওলামা ইকরাম রাহিমাহমুল্লাহ গম দিয়ে অর্ধ সার যে হাদিস অনেকেই জয়ীব বলেছেন সেটাকে দুর্বল বলেছেন তবে গমের ক্ষেত্রে অর্ধ যারা বলছেন যে সহি যদি হয় অর্ধেক সা গমের ক্ষেত্রে অন্য কোনো ক্ষেত্রে প্রযোজ্য না কারণ তার কোনো দলিল আমাদের কাছে নেই অতএব মনে রাখতে হবে খাদ্য দ্বারা এক সাই দিতে হবে খাদ্য এই জন্য দিব যে আল্লাহ নবী আলিসাল্লাম বলেছেন মিসকিনদের এটা খাদ্য তাহলে মিসকিনদের খাদ্য খাদ্য হলেই তো হবে এক নম্বরে আল্লাহ নবী খাদ্য দ্বারা আদায় করতে বলেছেন তিনি খাদ্য দ্বারা দিয়েছেন সাহাবা একরাম খাদ্য দ্বারা দিয়েছেন একসা পরিমাণ দিয়েছেন আর আমরা রাসুল সাল্লামের সুন্নতকে আমরা জীবিত করব। এটাই হবে আমাদের কাজ এখন যদি আমরা খাদ্য না দিয়ে টাকা নির্ধারণ করি তাহলে দেখা যাবে এই যে একটা শেয়ার একটা ইসলামের একটা ইউনিফর্ম এটা কিন্তু আমাদের বাচ্চারা গরিব মিসকিনরা দেখতে পাবে না হাতে হাতে শেষ হয়ে যাবে আরো মনে রাখতে হবে আল্লাহ নবী আলাইসালাম খাদ্য দ্বারা ফরজ করলেন খাদ্য একাধিক হতে পারে একাধিক কোয়ালিটি হতে পারে একই খাদ্য কোয়ালিটি কম বেশি হতে পারে কেউ পঞ্চাশ টাকার চাউল খায় কেউ তিরিশ টাকার খায় কেউ সহাত্তর টাকার খায় যদি আপনি নির্দিষ্ট করে দেন তাহলে যাদের বেশি দামের চাউল নিচে চলে আসবে আর যাদের কম দাম তারা উপরে চলে যাবে গরিবকে দুই দিক থেকে ঠাকা হবে ওপরেরটা দেওয়া হলো না আবার গরিবকে বাড়িয়ে দেওয়া হলো আবার দেওয়ার ক্ষেত্রে গরিব মিসকিন যারা ভালো খায় ভালোটা ফকির মিসকিন ভালো খাবে ঈদের দিনে যারা যে ধরনের খাদ্য খায় সেটাই তারা কি করবে দান করবে এজন্যে এটার সঠিক যেটা মশালা হলো যে খাদ্য দ্বারাই দিতে হবে যে যে কোয়ালিটির খাদ্য খায় যার দেশে যেটা প্রধান খাদ্য যার জন্য যেটা উপযুক্ত খাদ্য সেটাই গরিব মিসকিনকে দান করবে টাকা নির্দিষ্ট করলে বা এখানে যদি আমরা এটাকে বেঁধে দিই তারপর এই জন্য দেখা যায় টাকা নির্দিষ্ট করতে গিয়ে কেউ যার যার মতো মাঝে কেউ এটা বেঁধেছে কোন দল এটা করেছে কোন দল ওটা করেছে কোন ফাউন্ডেশন ওটা করেছে একটা আবার হয় না এজন্য আমরা বলবো টাকা দিয়ে নির্দিষ্ট করা একাধিক ধরনের খাদ্য একাধিক মানের খাদ্যকে টাকা দিয়ে নির্দিষ্ট করা মোটেই সম্ভব না এর মাধ্যমে এই হবে যে গরিব মিসকিনকে ঠগানো হবে দুই দিক থেকে দেওয়ার দিক থেকে এবং নেওয়ার দিক থেকেও ঠগানো হবে এবং এক্ষেত্রে আরো একটা কথা মনে রাখতে হবে যে জাকাতুল ফিতের ফরজ হওয়ার জন্যে জাকাতের নেশাব পরিমাণ মালিক হতে হবে এই কথাটারও আমাদের কাছে কোনো দলিল নেই এজন্য বন্ধুগণ মনে রাখতে হবে সবার প্রতি এটা ফরজ জাকাত পরিমাণ নেশাব হতে হবে এই ধরনের শর্ত মহাদিসিন কেরাম ওলামা কেরাম দান করেন নাই এই ধরনের শর্ত আরোপ করা কোরআন হাদিসের আলোকে নয় এ থেকে আমাদের বিরত থাকার চেষ্টা করতে হবে এই ধরনের মশালা চালু করে গরিবকে ঠগানো তাহলে দেখা যাবে অনেক মানুষকেই জাকাতুল ফিতর দিতে হবে না তাহলে দেওয়ার সময়ও ঠগালাম নেওয়ার সময়ও ঠগলাম এটা তো তাহলে গরিবের ঠগা হলো আবার দেখা যায় টাকা পয়সা হলে যারা এর হকদার না তারা এটাকে নিয়ে চলে যায় হাত থেকে হাতে সত্যিকারে এটার হকদার হলো ফকির মিসকিনরা ওয়ারিবিন আব্বাস আল্লাহ আনহুমা কাল ফরাজা রাসুল্লাহ সাল্লাম ফাইয়া মকবুলা ফাইয়া মিনাস দাউদ অবনু ইবন থেকে তিনি বলেন রাসুল্লাহাম জাকাতুল ফিতির বা ফিতরাকে ফরজ করে দিয়েছেন কেন তোহরাতাল্লিসাইমিনাল্লাহবাস রোজাদারের ভুল ত্রুটি যা সে কথায় চলায় ফিরায় বা যে সমস্ত জিনিস তার জন্য নিষেধ ছিল যৌন যে সমস্ত কথাবার্তা কাজকাম এবং যে সমস্ত কথাবার্তা বলা নিষেধ ছিল এগুলি করার কারণে তার যে নাম্বার কমে গেছে ভুল ত্রুটি হয়ে গেছে এগুলি থেকে পবিত্র করার জন্য জাকাত ফরজ করা হয়েছে ফিতরা দুই নম্বরে কি অত মাতাল মিসকিনদের খাদ্য একটা গরিব মানুষ ঈদের দিনে যদি তার খাওয়া ঘরে থাকে তাহলে তার আর কোন চিন্তা থাকে না তাই খাদ্য যদি আমরা দিই তাকে সারা বছরের অনেক সময় দেখি আমরা দেখেছি বাইরের দেশে যে সদকাতুল ফিতির জাকাতুল ফিতির এতগুলি খাদ্য পেয়ে যায় সারা বছর খাওয়ার পরেও তাকে উদ্বৃত্ত বিক্রিও করতে পারে কিন্তু আমাদের দেশে দেখি আমরা বা আমাদের মধ্যে যখন দেখি টাকার প্রথা এবং সেটাকে অর্ধসা এবং সেটাকে মধ্যম মানের সেটাকে হিসাব করে একেবারে যখন কমিয়ে দেওয়া হয় এই টাকাগুলি মাদ্রাসা মসজিদ ঈদগাহে দিয়ে দেওয়া হয় বা আটটা খাত বিভিন্ন ইসলামিক সংগঠনে দিয়ে দেওয়া হয় মুসকিন যে তার খাদ্য আল্লাহ নবী নির্দিষ্ট করে দিলেন সেই মিসকিন এদের দিনে পেট ভরে খাবেন ততটুক তার চাল বা তার যে প্রধান খাদ্য সেটা তার ঘরে পাওয়া যায় না এটা আফসুসের কথা এজন্য আমরা বলবো হাদিসের আলোকে যেটা আমরা বুঝতে পারি খাদ্য দ্বারাই দিতে হবে এক সায় দিতে হবে সবাকে দিতে হবে গরিব মিসকিন যদি হয় তাহলে তার কাছে সবাই যখন দিবে ওইখান থেকে সে আবার অন্য গরিবকে দিয়ে দিবে যাতে করে তার এই রোজার ভুল ত্রুটির সবটা কি হয়ে যায় পূর্ণ হয়ে যায় এটাই হলো সঠিক মশালা বাকি টাকা দিয়ে কেউ কেউ জায়জ বলেছেন আর টাকা দিতে গিয়ে সমস্যার কথাগুলি আমরা আপনাদের কাছে তুলে ধরেছি যেটা রাসুলের সুন্নত এবং সাহাবাদের আমল থেকে আমাদের কি হয়ে যাবে ভিন্ন হয়ে যাবে এজন্যে এর একটা হিকমত রয়েছে হিকমতটা আমাদের বোঝার চেষ্টা করতে হবে যখন টাকা দেওয়া যায় তখন যে কেউ এটাকে পকেটে নিয়ে চলে যেতে পারে কিন্তু যখন আমি খাদ্য দিব তখন কিন্তু মিসকিন তার মাথায় করে ঘাড়ে করে নিয়ে যাবে তার কোনোই লজ্জা লাগবে না কিন্তু দেখেন যে টাকা দেন যে এটার হকদার না তাকে দিলেও কিন্তু পকেটে নিয়ে চলে যাবে কারণ কেউ দেখবে না তার সম্মানের কোনো ঘাটতিও হবে না এক্ষেত্রে আমরা বলবো এ বিষয়ে আমাদের সজাগ থাকা দরকার তারপর আল্লাহ নবী বললেন ফমান আদাহ কাবুলা সালা ফাইয়া জাকাত মকবুলা যে ব্যক্তি এই সদকাতুল ফিতের ফিতরা সলা তাদের আগে দান করবে পৌঁছে দিবে গরিবের কাছে এটা হবে আল্লাহর কাছে মাকবুল গ্রহণযোগ্য সাদাকা বা ফিতরা ওমান আদাহ আর যে ঈদের নামাজ আদায় করার পরে ওর ঘরে ফকির মিসকিন আসবে তারপরে দিবে এমনটা সেটা সাধারণ দান হবে সেটা ফিতরা ফরজ ফিতরা আদায় হবে না এজন্য আমরা ঈদের আগেই বের করার চেষ্টা করব কোনো কারণে যদি সমস্যা থাকে ফকির মিসকিন না পাওয়া যায় অথবা চাঁদের খবর জানো না হঠাৎ করে জেনেছে আদায় করতে পারে নাই অথবা যদি ওকিল বানিয়ে দেয় কাউরি কাছে দিয়ে দেয় আর সে যদি আদা পরেও করে দেয় সেক্ষেত্রে সেটা আদায় হয়ে যাবে কোনো ওজোর না থাকা ক্ষেত্রে ওজোর নাই এমন অবস্থায় যদি সালাতের আগে ঈদের আগে ঈদের সালাতের আগে আদায় না করে তাহলে সেটা ফিতরা যেটা ফরজ আদায় হবে না এজন্য গুণাগার হবে এক্ষেত্রে আবদুল্লাহ ওমার রাজিয়াল্লাহ তালা আনহু একদিন দুই দিন আগে আদা করে দিতেন যাতে করে গরিব মিসকিনরা এটাকে তারা খাওয়ার সুন্দর ব্যবস্থা করতে পারেন বর্তমান যুগে দুই একদিন আগে দেওয়াটাই উত্তম হবে যদি ওলামারা বলেছেন যে এক দুই দিন আগে দেওয়া যায় ঈদের সালাতের আগে আদায় করা এটা হলো উত্তম বর্তমান যুগে উত্তম দুই একদিন আগেই দিয়ে দেওয়া কারণ ঈদের দিনে গরিব মিসকিন দাঁড়ে দাঁড়ে কোথায় ঘুরবে আর যদি তারা এই দিয়ে বসে থাকবে তো ঈদের সালাদ তাদের নষ্ট হয়ে যাবে এই জন্যে আমরা বলবো বর্তমান যুগে দু একদিন আগেই দিয়ে দেওয়া উত্তম হবে যাতে করে এটা তারা তাদের পছন্দ মতো খাদ্য তৈরি করে তারা খেতে পারে বন্ধুগণ আমাদের এ পর্বের আলোচনা একেবারে শেষ প্রান্তে আমরা পৌঁছে গিয়েছি আর আমাদের হাতে সময় নেই এজন্যে জাকাতুল ফিতরের যে আমাদের বিধানগুলি আমরা সংক্ষিপ্তভাবে বলেছি আরো এর বিস্তারিত কিছু বিধান রয়েছে এক্ষেত্রে অনেক বইপত্র রয়েছে বাংলা ভাষায় ওই বইগুলিকে পড়ার জন্য আপনাদেরকে আমরা পরামর্শ দিব বিস্তারিত জানার জন্য প্রশ্ন করে আজ স্যাটেলাইটের মাধ্যমে বিভিন্ন টিভি চ্যানেলে আজ আমাদের প্রশ্ন উত্তর করে সঠিকটা জেনে নেওয়ার সুযোগ হয়েছে আপনারা সেটাকে গ্রহণ করবেন সুযোগ হারাবেন না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 আমাদের ইমেল করুন admin at the rate peace TV dot TV peace TV মানবতার সমাধান পরিষ্কার করতে হবে মনের ধূল তা না হলে চোখ জবান করতে পারে ছোট বড় অনেক ভুল শরীয়ত বিরোধী বহু কাজ আমি মোহাম্মদ হাশেম মাদানি চোখ ও জীবের আপদ থেকে বাঁচতে চান তাহলে দেখুন চোখ ও জীবের উপর শুধু পিস টিভি বাংলায় চোখ ও জীবের কুফল আজ রাত এগারোটায় বা পুনঃ সম্প্রচার সকাল দশটায় বাংলাদেশে ইস টিভি বাংলায় কোরআন তো বিশ্বের সকল জ্ঞানের উৎস এখান থেকে জ্ঞানকে বের করে নিতে হবে ঘোষণা সৌরজগৎ সূর্যকে কেন্দ্র করে তার গ্রহগুলো একটি চমৎকার শৃঙ্খলার ভিতর দিয়ে ঘুরছে পৃথিবী ঘুরছে তার আপন কক্ষপথে গবেষণা আল্লাহ সুবাহ কি পরিমাণ শৃঙ্খলার ব্যবস্থা করেছেন ডক্টর ত্রিশালী সব আলোচনা এখানে চলে আসতে পারে হে আল্লাহ মালিক সকল মালিক যা মজবুত করে দেবে ইমান কোরআন ও আধুনিক বিজ্ঞান আজ রাত সাড়ে এগারোটায় আপ পুনঃ সম্প্রচার সকাল সাড়ে দশটায় বাংলাদেশে বিস টিভি বাংলায়